الله আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে এবং আসল ঠিকানায় যাওয়ার জন্য পৌঁছার জন্য কোরআন গাইড বুক হিসেবে নাজিল করেছেন ঘোষণা করেছেন হুদাল্লিল যাদের তাপমার চিন্তা আছে আল্লাহর ভয় হাসল করার চিন্তা ফিকির আছে এই কোরআন তাদের জন্য পথ প্রদর্শক সবার জন্য মোত্তাকেই তাপমার তারপর অনেকগুলো অর্থ হয় একটা অর্থ হল চিন্তা ভাবনা ভয় ভীতি তো ব্যাপারে তার দিনের মধ্যে ভয় ভীতি আছে আল্লাহর মধ্যে জবাবদিহিতার চিন্তা যার আছে এইটা যার মধ্যে পাওয়া যাবে আর তাকে রাস্তা দেখা যে নাকি বিশ্বাসে লাগে না কোরআন তাকে রাস্তা দেখাবে যতদিন দুনিয়াতে মানুষ থাকবে আল্লাহ তাহলে কোরআনকে রাখবেন কোরআনের যারা ভারত মাহব বাহক তো রাখবেন নতুবা মানুষ তৈরি করার যে লক্ষ্য উদ্দেশ্য এটা তো বেকার আল্লাহ আলমী মানব জাতিকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাই দেন কেন দুনিয়ায় সাজানোর জন্য সেখানে খুব গাড়ি বাড়ি বানাও এগুলো হারাম করেন নাই তো কোথাও তো বলা হবে এটার জন্য তোমাকে বানানো হবে এটাকে তুমি জেন্দিগির লক্ষ্য উদ্দেশ্য মনে করবা জেএসে কটা বিল্ডিং দিতে পারবে জেএসে কটা মার্কেট দিতে পারবে যে আমার কাছে আছে কত বড় রান্নার লাগবে এমন তো কোনো আয়াত নাজিল করবে আয়াত সবগুলো নাজিল করছে ইমান আমলকে ঠিক করবে সে আমার একটা জানলাম লাগবে তাম কোরআন একই কথা ইমান আমল ব্যক্তি করবে আল্লাহ তাকে জান্নাত দান করবে আল্লাহ তাকে দোষ থেকে মুক্তি দিবে কাজে দুনিয়ার কার্তিক এগুলোকে লক্ষ্য বস্তু বানাতে বলা হয় শরিয়াতের গন্ডির মধ্যে থেকে হালাল পয়সা দিয়ে কেউ করতে পারলে আল্লাহ নিষেধ করেন আল্লাহর পয়সা নিষেধ করেন প্রয়োজন মাফিক করতে হবে কিন্তু ওইটাকে জীবনের লক্ষ্য উদ্দেশ্যে বানানো যাবে না লক্ষ্য উদ্দেশ্যে বানাইতে হবে আখেরা আল্লাহকে রাজি করা ব্যয় অর্জন করা এর মমিনের প্রত্যেকটা কাজের দামের হল ব্যয় তবে এই কাজটা করতেছে এতে কি বেড হবে আমার যদি হয় রাত্রি হবে আর যদি দেখে এই কাজটা করলে দশকে যাওয়া হবে যত লাভ দেখা যায় যত সম্মান দেখা যাবে ওটাতে চেনে আল্লাহ তালা কোরআনে বলেছে লক্ষ্য আশা রাখা এই আখেরাতের রাস্তা দেখানোর জন্য কোরআন এবং কোরআন যারা ধারণ ভাব বলা হয় কেরা এদেরকে আল্লাহ তালা কেমন পর্যন্ত বাকি রাখবে মানে মানুষ আছে কোরআন নেই কোরআন নেওয়া নেই তাহলে এই মানুষগুলো হ্যাঁ, তারা কিভাবে জান্নাতের রাস্তা পাবে তারা তো আল্লাহ তালার কাছে অভ্যস্ত আমরা তো জানি আপনি আমাদেরকে কি উদ্দেশ্য সৃষ্টি করছেন এমন কোনো কিতাবও ছিল না আমাদের কাছে এমন কোনো বোঝা নেওয়ার আগে ছিল তো তারা এই অভিযোগ সরকার এই অভিযোগের কোনো সুযোগ নেই আল্লাহ নিজের কোরআনে বলেছেন যে আমি এই কোরআন তাদের করেছি আমি এটা সংরক্ষণ করার দায়িত্ব মানব জাতির ফাইল হ্যাঁ? কামিয়াবের গ্রান্টে না থাকলে দুনিয়াতে থাকা কষ্ট করা অর্থহীন থাকলে তাদের কষ্ট কাজে মেহনত সঠিকভাবে কাজে এই জন্য মানব জাতির স্বার্থে আল্লাহ তারা এই কোরআনকে কোরআনের ভালো পাওয়াকে হেফাজত করার গ্রান্টি কারো দয়ার উপর ছাড়ে তোমরা যারা পয়সা আল্লাহ করো কোন চিন্তা তোমরা দাও তাহলে আমার তোমার বাকি থাকে কারো দয়া দক্ষিণের উপর ছাড়ে কারো আমি রাখবো আমি হিফাজত করবো কিভাবে করবো আমার কাছে হাজারো লাখ বছর দিয়ে কোন মুসলমানরা কেউ যদি আগে না আমার কোনো ভেটা নেই কাফেরদেরকে মুসলমান বানায় তুমি লাগাই লাগায় আমার কোরআনকে টিকে রাখতে হবে সারা মুসলমান না মিললে আমার তাকে ছেড়ে দাও আমার কোরআনকে তাও এটা থাকবে তো আল্লাহ দেখবে আমি নাজেল করেছি এবং কেয়ামতটা সংগ্রহ করার দায়িত্ব আমি নেই এটা কেউ নষ্ট করতে পারবে কেউ মিটাইতে পারবে আল্লাহ যুক্ত রাখছে কোন উত্তর চাকছে বলেন আল্লাহ যুক্ত রাখছে কোন উত্তর চাকছে আল্লাহ যদি এবাদত করবে সারা দুনিয়ার লোকজনের বেড়ে যেতে পারবে এটা এইটার মধ্যে তিনি উল্টার সাইডটাও বলেছেন এটাকে মেটানোর জন্য চেষ্টা করা হবে এটাও يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ বলতেছেন পুকুরি শক্তি আমার এই কোরআনকে উপকার দিয়ে নির্বাহিতের চেষ্টা করে কোরআনের আলোকে পুকুরি শক্তি সারা কুকুররা মিলে তাদের এজেন্টরা মিলে এটা পু দিয়ে নির্বাহিতের চেষ্টা করে যদি ইন্দু ও হয়ে নির্বাহিত হয় দিয়ে আর মুখের ঘোষণা দিয়ে এটাকে নির্বাহের চেষ্টা করে আল্লাহ তালা বলছেন আটাত্তা الله متم نوره ولو كره الكافرون আমি আমার কোরআনের নূরকে তারা যত ফুৎকার দিবে আমি আরো প্রজ্বলিত করে দেবো আরো বাড়াই দেব তারা যতটা বিরোধী চেষ্টা করবে আমি এটাকে আরো গতিশীল করে দেবো উল্টা বিবাহিতে গেলে আরো বেড়ে যাবে এটা বাড়তে থাকবে যত একটা কাপড়দের চেহারা কালো হয়ে যায় হবে দুঃখে হ্যাঁ? মরতে লাগে মরতে থাকবে তারা দুঃখে এত পুরানি মানুষ দেখা কে টাকা দেয় প্রত্যেক বাইরে একটা মানুষ দেখা যায় সাদা রাখা কোন সে ঘোষণা করে দেয় এগুলো দেখে তাদের খুব সৃষ্টি হয় বলা যায় কি বলা যায় তোমরা ভাগে পেটে দাও পেটে পড়ে দাও আল্লাহ তাদের তুমি যখন বরদাস্ত করতে পারছো না তো তোমার রাগে তুমি ফেটে নিজে বলে দেবো তোমার রায় কোন বলেছেন তোমরা বলে দাও যে বাইর দেখুন তোমাদের রাগ একটা রাগ হইতে হইতে দিনে কাটা মাদ্রাসার পত্রিকাকে অধিকার দিন দলে কষ্ট হয় তো সতর্বা আশা বড় একটা কাপড় সাথে রসি লাগো রসি লাগো আর এক মাথা তোমার গলায় বাঁধবো বেঁধে এইবার রসিদে কেটে দাও দিয়ে বহু উপস্থিতি নিচে এসে পড়ো فليمدد بسبب إلى السماء ثم ليقطع এক পাশে কেটে দাও ওই যে রসি এক পাশে কাটতে পারছো আর এক পাশে তোর গলায় পারছো আর মাঝখানে রসিতে কাটো এটা বহু করতে নিচে এসে পড়ো ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ এটা পদক্ষেপ করলে এটা তোমার লাভ কমছে কিনা দেখে না এত হুজুরের পড়বে ওটা একদম মনে বুঝবে রাগ তো কমবেই ওই নেই তো রাগ আর কিছু এই মসজিদ মাদ্রাসার উন্নতি দেখলে তাদের দিন জলে এদের এক এক আল্লাহ করে তোমরা রাগের চোখে ফেটে দাও আর এক আয়টা রসি হয়েছে রসি কাটে পড়তে গেছে সুযোগ সুযোগ করবে তাদের ইচ্ছা যেটা তারা অবলম্বন করছে আমাদের কোনো আবশ্যক কোরআন সেটা কোরআন লোকেরা মিলাইতে চেষ্টা করা উপরে কারণ কথাগুলো এই জন্য বলার প্রয়োজন পড়ব যে যারা আমাদের সমাজের সর্বোচ্চ দায়িত্বে আছেন তাদের একজন বলতেছেন যে এটা জঙ্গিবাদ তৈরির প্রজনন কেন্দ্র জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র আমি কাউকে কোনো বকা কথা করি না গালিও আমি কারণ নীতির সমালোচনা করি চুক্তি তত্ত্ব এবং এটা একটা অধিকার স্বীকৃত অধিকার যে কোনো রকম কথা যুক্তি তর্কের নিরিখে বিচার বিশ্লেষণ করা যায় বিচার বিশ্লেষণ করা যায় আমি জিজ্ঞাসা করিনি কিসের ভিত্তিতে আপনি বললেন কমই মাদ্রাসা যেখানে মানুষকে আল্লাহ বানানো হয় শান্তি শৃঙ্খলা শেখানো হয় আইন মান্য করা শেখানো হয় চোদ্দশো বছর পর্যন্ত জাতিরা দেখে আছে যারা কত শান্তি প্রিয় কত বাচ্চা বক্তায় পর্যন্ত এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয় নাই ব্যাংক লুট করা হয় নাই কিছু হয় চোদ্দশো বছর ইতিহাস কিসের ভিত্তিতে এটা উনি বলবেন হ্যাঁ? এক পর্যন্ত স্বীকারই করতেন আমি যে জঙ্গিবাদ করছিলাম কোন তদন্তের সমস্যা আমাকে বলবে না এটা আমি একটা ধারণা করছি বলেন উনিও কি ধারণা করলেন তিনি তো বলেন ধারণা করতে এত বড় পক্ষে থেকে বোনা করা এটা পূর্ব দায়িত্ব নেই আপনার কাছে তদন্ত করার সব খরচ আছে তদন্ত করেন চূড়ান্ত হাত আইন আছে বেতার করেন আপনাকে ধারণা করার জন্য তো পাঠানো হয় আপনাকে ধারণা করার জন্য পাঠানো হয় নাই ধারণা করার জন্য আপনার পিছনে লাখ লাখ টাকা জাতীয় অর্থ ব্যয় করা হয়েছে না কেন দায়িত্বহীন কথা বলেন ধারণা করেন তিনি যে বললেন প্রজনন কেন্দ্র কিসের ভিত্তিতে বললেন উনি আপনারা বলেন নাই আমি জানতে চাই আপনারা জানতে চান কিসের ভিত্তিতে বলছেন প্রমাণ করতে করেন প্রমাণ কি পেশ করবেন আমার না ফ্রেন ভোলা গ্রিন ফ্রেন এগারো বছর ধর্মের জন্য থেকে বলা হয় মস্ত সর্বনির্ভর যার নির্দেশ কোনো মাদ্রাসা এটাকে বলা হয় মস্ত মানে যে কোনো মস্ত ব্যবস্থাতে একজন ছাত্র থাকে বাংলাদেশের যে কোনো মস্তবে দেখবেন একজন ছাত্র আছে এগারোশো ছাত্র মাত্র মাদ্রাসা হলো কিভাবে কিভাবে মাদ্রাসা হবে যে লোক টায়ার করছে তার চেহারা করে দেখেন মাদ্রাসা কায়েম করার লোক এবং তার শোষণ ক্লিয়ার বন্ধন জামার দাবায় মাদ্রাসার নাম শুনতে পারে ওটা বুঝতে এসিগুলো কিন্তু বাংলায় কিন্তু শেখাই দেবে কিন্তু কম্পিউটার শেখাই দেবে ওরা কিছু করে খায় শোষণ বলে দিচ্ছে আমার দাবায় মাদ্রাসার নাম শুনতে পারে ক্লিয়ার বলে যে লোকগুলো ধরে বেড়াতে যে আসছে এগুলো চেহারা দেখেন তো তিনজন তো দাঁড়িয়ে বেড়াই আর জন আপনার ডালের সাথে লাগাবে দাঁড়িয়ে সরিয়াতে শিখি ওই দাঁড়িয়ে সরিয়াতে কি না দাঁড়িয়ে বলে বলবে না তারপর আপনাকে দাঁড়িয়ে সরিয়াতে দাঁড়ির মতো পড়ে মাদ্রাসাও কোনো মাদ্রাসা হুসুলে এরকম দাঁড়িয়ে রাখলে পঁয়ত্রিশ টাকা বেদায় করতে হবে দাঁড়িয়ে তাহলে একদিন খারাপ ধরা তোমার কথা বলার জন্য তারপরে তারা প্রস্তাব দিল এগারোটায় অভিযানে গেল তিনটায় সেটা কি এগারোটায় প্রস্তাব দিল অমুক মাত্রা অস্ত্র পাওয়া গেল তাহলে অভিযানে না পেলেন তার তিন ঘন্টা পরে তারপরে তারা অফিস সম্পর্ক যে বাইরে তারা অস্ত্রের সাথে গ্রামবাসীকে ডাকতে গেল উদ্ধার করার সময় গ্রামবাসীকে নিয়ে উদ্ধার করছে তার আগে মানবদার সাজায় গ্রামবাসী ডেকে দেখেন এইগুলো এসে পাওয়া গেছে পাওয়া গেছে না তোমরা রাখছো পাওয়া গেছে না তোমার রাখছো ধরেন কি এই মতো পত্রিকা দৈনিক পত্রিকা যেটা এই মাদ্রাসার উপর বসায় না আর এটাও জানা গেছে পরবর্তী তিনটাই নিজের লাইসেন্স বাগান রাখতে তিনটাই তো তার নিজে এই ভিত্তিতে যেটা মাদ্রাসাটা এই দেশের হাজার হাজার মাদ্রাসাগুলোকে দূষণ করা বৈধ হতে পারে কত ভুল কথায় ভুল চিন্তা এজন্য আমরা অনুরোধ জানাবো এই কথা প্রত্যাহার করা হবে ভুল স্বীকার করা ভুল বক্তব্য দিয়ে এটা দায় দায়িত্ব অমীমাংসার উপর দেওয়ার হবে কোন অপরাধ এই ঘটনা ঘটে উদাহরণ বলুন যদি ঘটেও ভবিষ্যৎ তখন আমরা বলবো যে ওইটা অমীমাংসটা না ওইটা কমই মাদ্রাসার লেবার ভারী ওরা ইহুদুদের এজেন্ট কমই মাদ্রাসাকে দুর্নাম করার জন্য তারা মাদ্রাসার সাইনবোর্ড লাগাইছে সাইনবোর্ড লাগে অস্ত্র লাগছে উদ্দেশ্য ওই একটা বদনাম হলে সবগুলো বদনাম হলো তখন আমরা বলবো ওইটা লেবার ভারী কমই মাদ্রাসার লেবার ভারী চতুর্থ বছর পরে মাদ্রাসা এগুলো হয় নাই হবেও না কোনো প্রত্যেক মাদ্রাসা কমিটি আছে কমিটি কমিটিগুলো আপনাদের মতো পাবলিকের কমিটি পাবলিকের দামে চলে সারাদিন পাবলিক আসতেছে সেখানে কত ভাড়ায় দেওয়ার জন্য তো সেখানে আর জমি জমি কিভাবে হইতে পারে কমের রান্না মানে কমের টাকায় চলে কম ফেলে দেয় কম টাকা দেয় কম চালায় তারাই কমিটি সমস্ত কয়েক কমিটি পাবলিক সাধারণ সাধারণ লোকেরা চব্বিশ ঘন্টা আসা করতেছে তাদের ছেলেরা পড়তেছে এখানে এরকম কিছু থাকলে ওই ছেলেদের বিপরীত নাম্বার কোন সরকার দিতেন ওখানে বোমা বানায় ওই ছেলেরা যে বাপ্পা বাপ্পানি বলতো না দিন পাবলিক আছে কত ভাড়া নিতে আছে গার্জিয়ানরা ছেলের সাথে দেখা করতে আছে ছেলেরা রাস্তা দিতে আসবে চব্বিশ ঘন্টা পাবলিক আসতে আছে কেউ বলতে পারবে না এখন নতুন হইলে ওটা ষড়যন্ত্র হবে ষড়যন্ত্র হবে এখনো পাওয়া যায় হইলে ওকে শাস্তি দিতে হবে আমরা সব কংগ্রেস মিলে বলবো পরে ধরে তো সব তুলে থাকতে আমরা ওদের পক্ষে না আমরা ধোয়া ফাটায় ইসলাম কায়েম করার কোন দলিল আমাদের কাছে নেই আয়ন রহমান যেভাবে ইসলাম কায়েম করতে চাইছে ইসলামে নেই কোরআন হাতে চলে গেছে গলত তরিকা তো ইহুদের পক্ষে ওলামা ইসলামকে বদনাম করার জন্য আর কথা ওদের দেখানো ভুল হয়েছে ভবিষ্যতে পাইলে ওদেরকে শাস্তি দেওয়া আমরা কোনো প্রতিবাদ করবো প্রতিবাদ করবো তৃতীয় কথা স্কুল কলেজে পাওয়া উচিত কেন তাহলে অফিসারের কোনো শট করতে অহরহ পাওয়া কেউ তো বলতেছেন এটা বন্ধ করা হোক এখানে বলা হয়েছে কেন হাজার হাজার বলা যেতে বন্ধ হয়ে যেতে গেছে করে এখানে কেন বলা হচ্ছে না এখানে এত অস্ত্রবাদ তৈরি হয় এটা বন্ধ করে খালি অস্ত্রবাদ কত হোক এই পর্যন্ত অকালে ধরে গেল মরে গেল হ্যাঁ তারপরে যান এটা তো কেউ বলতেছে না এখানে কেন বলা হচ্ছে বোঝা গেল তার কাপড় করে কথা কিন্তু মুসলমান না বুঝবে পর্বতের সাথে তার কাপড় এই শিক্ষার বিরুদ্ধে কাপড় ছাড়া কেউ অসন্তোষ করতে পারে না এদের কোরআন আছে অলাকারী হবে কাপের যার উপর থেকে দুটো কাপড়ের মুখ কালো হয়ে যায় এটি বোঝা গেল যার উন্নতি দেখে একমাত্র তো কাজের মুখ কালো হবে মুখেও মুখ কালো হবে হইলে সে ভুলের মধ্যে আছে সে কাজের না হয়েও কাফের ওটা কাজ করবে কি দুঃখ সে যেদিক জায়গায় বাইরে বাইরে বাঁচা কি হলো আরো ভুলে মনে হয়েছে তার স্কুল কলেজটা পড়া দায় যাবে হালাল দিদিকের জন্য শক্ত সাপেক্ষে পড়া যায় শক্ত সাপেক্ষে নামাজ তলব করতে পারবে না দাড়ি কাটতে পারবে না বেপরটা করতে পারবে না মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না এর কতগুলো সত্যের সাথে স্কুল কলেজটা পড়া যায় আর মাদ্রাসাটা ফজাইন এখানে কোরআন শেখানো হয় মশলা মাসের শেখানো হয় প্রত্যেককে শিখতে হবে এটা ভাই বলো ওটা হলো যায় সেগুলো শেখো না শেখে না আর এটা হলো বাধ্যতামূলক তো প্রত্যেক মহল্লা থাকতে হবে তুমি মাইল গেছে কেন মাইল থেকেও কাঁচা হইতে হবে বাতাস যে পরিমাণ জরুরি কোরআন হাদিস তার থেকে বেশি জরুরি সুতরাং এই ধরনের ভিত্তির কথা বলা ঠিক অনেকেই না বোঝার কারণ জ্ঞান নেই তারাও কথা হ্যাঁ তাল দেয় একমত পায় ইমান বিরুদ্ধে দাঁড়ায় গেল হারান মন্ত্রী যা বলতেছেন যে আমি ডক্টর কুদরতি খুদার শিক্ষানীতি বাস্তবায়ন করব এবং সব শিক্ষাকে একমুখী করব কি অর্থ সব একমুখী কি স্কুলগুলো মাদ্রাসা বানায় তখনও কিন্তু একমুখী হবে স্কুলগুলো যদি মাদ্রাসা দেয় সেখানে পড়া কোরআন সেখানে হবে খালি ডাক্তার হইবা পড়া কোরআন কিছুই পাবো না এটা হবে না এইগুলো মহাদেশ ভালো না হ্যাঁ। এটা একমুখী আর একদিন ধরে অর্থ হয় কম রাস্তাটা থাকবে এটা হবে স্কুল বেলায় থাকে ওনার অধিকার নেই কথা বলা ওনাকে এই কথা বলার অধিকার নেই ওনাকে এই কথা বলার জন্য শিক্ষামন্ত্রী বানানো হয়েছে কে হতে অধিকার আল্লাহর জমিনে আল্লাহটা থাকবে না আর মানুষের তো থাকবে আল্লাহর জমিনে আল্লাহটা থাকবে না আর যেটা দিয়ে এত সরকার যে পয়সা দিতে ব্যয় লোক করতেছে ওটাই থাকবে মাথা মধ্যে কি আপনি চিন্তা করেন এই কম মাদ্রাসা লন্ডনের মধ্যে অনেকগুলো হয়ে গেছে তার কয়েকটাতে আমার ছাত্র পড়ায় আমার ছাত্র লন্ডন এই মৌলিক মাদ্রাসা অবিখ্যাত হয়ে গেল যার দুই চিন্তাটা আমার ছাত্র পাওয়া নাম বলে চিনতে পারবেন বিমান বাহিনী কমান্ডার ছিল জামাল উদ্দিন সাহেব হ্যাঁ। এর আসন ভাই এর এয়ার কমান্ডার কামাল উদ্দিন কামাল উদ্দিন সাহেব সব ছেলে আমার সাথে আমার কাছে পড়ে এখন আমেরিকাতে দেয় মসজিদ তালায় বাগাতে যাবেন উনি আর পাবো না ফেরে সাতগুলো বাগাইতে হাফেজ মৌলা উনি বলতে আমার বাপ না বুঝে আমাদের দুনিয়ার লাইনে বুঝছিল উনি ওটাই বুঝছিলেন ওর মধ্যে কামিয়াবি কিন্তু আমি তো দেখতেছি যে না ওনার মধ্যে কামিয়াবি নেই কামিয়াবি এইটার মধ্যে কিন্তু আমি এখন বুঝে আমার ছেলেকে কম দামি লাইনে কেন দেবি আমি দেখতেছি এটা দামি আল্লাহটা তো নেই হাজারো বছরকে সঠিক পথ দেখে গেছে ওনার পাঁচটা ছেলে পাঁচশো টাকা আমার হাতে দিচ্ছে এবং আল্লাহ মেয়েদারে সবগুলো আলাদা হয়ে গেছে এখন আমেরিকার এক একটা এক পুরো দেশে আমার সাথে মানুষের ফোনে কথা বল এই কমই মাদ্রাসা লন্ডনে হয়ে গেছে আমেরিকাতে হয়ে গেছে এবং এই কমই মাদ্রাসার হেডকোয়ার্টার ভারতে ইউপির মধ্যে জওবান নামে একটা জেলা জেলা শহর না এগুলো শহর এই শহরের মধ্যে সারা দুনিয়ার কওমি মাদ্রাসার হেডকোয়ার্টার নাম হল দারুল জওবান দুনিয়াতে যত কওমি মাদ্রাসা দেখবেন সব গুরু কেন্দ্রবিন্দু ওইটা জবর এগুলো একই সূত্রে গাথা পাশাপাশি হয় সাহারানপুর যত বড় বুজুর্গের নাম ধরেন এইখানে ভাই এই তবলিগের এত বড় কাজ করতেছে আল্লাহ যা তারা এই কাজটা নিতে কাজটা যা তারা নিতে হাজর ভাই ইলিয়াস বাবা ছিল তিনি এই জবাব নিতে পারে আলেন সারা দুনিয়াতে আল্লাহ তারা তাকে দিয়ে এই একই নমুনায় দাওয়াতের বেরোতে খারাপ হয়েছে কিন্তু ভারতে এই কমিমতটা একটা দুটা না আর আমাদের দেশে তো জায়গা পাওয়া যাবে মাদ্রা করার জন্য পাঁচটা না দশটা না আমি ভারতের যেসব মাদ্রা দেখি বহু এলাকা আমাকে ঘুরে অন্তত বড় ভারতে গেছি আমার সাহেকের দরবারে জবান মাঠে এক একটা মাদ্রাসা পঞ্চাশ বিঘার উপরে পঞ্চাশ বিঘার উপরে আর এখানে তো আমাদেরকে আলোচনা করতে হয় ছাত্রদের শিক্ষক ওখানে ধনী লোকেরা ট্রাক ভরে ভরে কম পাঠায় একজন জায়গায় একশো ট্রাক পাঠায় একশো ট্রাক কম দাতা ট্রাকে করে পাঠাই দিচ্ছে তো হিন্দুস্তানের মতো রেগুলার সেইখানে একটা মাদ্রাসা পঞ্চাশ বিঘার উপরে সম্পূর্ণ আমাদের দেশের কমই ওটা কমও নাই তো ভারতে আমেরিকায় লন্ডনে যদি কয় চলতে পারে একটা তাদের গণতন্ত্র অসুস্থ না হয়ে যায় গণতন্ত্র অসুস্থ না হয়ে যায় তা আমাদের দেশে এটা চললে এটা গণতন্ত্র কি অসুস্থ হয়ে যাবে কোনটা অসুস্থ হয়ে যাবে হ্যাঁ সব দেশে তো শিক্ষা নীতি আছে ওর শিক্ষা মন্ত্রী আছে ওনাকে বুঝে না অত তো কোনোদিন বলে নাই যে কয় মাসা থাকতে পারবে না আমরা একমুখী করব আমি গোয়ায় বলবো তা তো বকাবকি করি না আমি দুঃখিত অর্থ দিয়ে কথা বলবো দুশ্মন তো বকাবকি করে ইসলাম কোনো বকাবকি নেই গালাগালি হ্যাঁ আপনার কথা নিয়ে আলোচনা হবে আপনার নীতি নিয়ে পর্যালোচনা হবে আপনি ঠিক বলতেন না বলছেন আপনি যুক্তি কথা বলছেন গণতন্ত্র গণতন্ত্র করো গণতন্ত্রের হেডকোয়ার্টার যেগুলো সব বলতে করেন আপনাদের আগে এগুলো বলতে পারো এগুলো বন্ধ বুঝতে হবে যে এটা কেন কেন থাকতে হবে এটা এটা আছে ওর কদিন মুসলমান আছে এটা নেই মুসলমান এটা বন্ধ করে দেন দশ বছর পরে মুসলমান যা পাবেন তাহলে কালেমাও যাবে এখন আজকে বিভিন্ন এলাকা আছে অনেক আগে এখানে ইসলাম ছিল এখন নেই কবল ইসলাম কায়ে হওয়ার পরে ইসলামকে তারা বিদায় করে সেখানে লোকেরা না দেখানো মুসলমান কিন্তু ইসলাম কিছুই জানে না কালেমাও করতে পারে যারা তবলিক জামা থেকে সব এলাকায় তাদের কাছে কার গুজারি না শুধু মুসলমান আর জানে কিছু না হয়তো দশ মহারা আর পাঁচ করে যে আমাদের করে ওটুক করে ওটা নাকি দশই মহারা পাঁচ করলো ওই কোরআন নেই নামাজ নেই হালাল নেই হারাম নেই না থাকলে আল্লাহ বিধান জানলে মুসলমান থাকবে না এখন যা কিন্তু জানে থাকতেই হবে আমরা ইসলাম নিয়ে করতে চাই তো থাকতেই হবে এখানে বিশেষ একটা গুরুত্ব তৈরি করা হয় দুনিয়াবি লাইনে দুনিয়াবি লাইনে যেমন বিশেষ চোখ তৈরি করা হয় কাউকে ডাক্তার হিসেবে তৈরি করা হয় কাউকে ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করা হয় কাউকে অর্থনীতিবিদ বানানো হয় এর এক এক গ্রুপ বানানো হয় তারা কিন্তু অন্যটা জানে কোন ডাক্তারের কাছে যে আপনি যান স্যার আমি কিন্তু বিল্ডিং বানাই দিতে আপনি তো শিক্ষিত মানুষ প্ল্যান যদি বানিয়ে দিতে না পারে আমাদের ঘোরার ভিতরে লাগবে কোন ডাক্তার আপনাকে বিল্ডিং এর নকশা বানিয়ে দিবে পারবেন দিতে কেন ডাক্তারকে মুখ নাকি আবার এই আর্কিটেক্টের কাছে আসেন আপনি আপনি তো শিক্ষিত মানুষ আমার তো হয়ে গেছে কি করলে ভালো হয় তিনি লিখেছেন না আপনি তো বলবো না লিখেছেন এই হাত আমার সাবজেক্ট নাই তারা এক একজন এক একটা বিষয়ের উপরে পাওয়া করবে বাইরে সে জানা ওরা যেরকম এক একটা বিষয় পারদর্শী এর উল্টাটা সে জানে না এই জন্য তাকে কোনো দোষারোপ করা হয় তাতে ডাক্তার হলে কিছু ইঞ্জিনিয়ারিং পড়ে আসছেন কিছু ক্ষতি করে তাতে এই ব্যাপারে এরকম দোষারোপ করা হইতেছে ঠিক সরকার যেরকম বিশেষজ্ঞ তৈরি করতেছে ও ওটা জানে ভারত আব্দুল আলমিন কিন্তু কিন্তু বিশেষজ্ঞ তৈরি করছেন সাধারণ কিন্তু নাই বিশেষজ্ঞ কোরআন হাদিসের বিশেষজ্ঞ তাদের কাছে আপনি যে কোনো জিনিস নিয়ে পেশ করবেন সে আপনাকে বিধান জানাই দেবে সরিয়াতে অনুমতি দিচ্ছে কি দেয় নাই এমন কোনো কিন্তু আপনি দেখাইতে পারবেন না যে এটা মুক্তির সাথে পেশ করছিলাম উনি গায়ে না যায় কিন্তু করতে পারবেন সেটা নাকি শরীয়তের মধ্যেই পড়ে এরকম হবে আমি একটা উদাহরণ দেয় একজন খ্রিস্টান ভাই এখন দিন না রায় তবু না রায় দিনও না রায় না তুমি হতে পারো অন্য একটা সময় কিরকম আসতে পারে যে সময়টা দিনও না রায় তো না তো হইতে পারে অসম্ভব আপনি ডাকি তো দেখেন আপনার মুক্তির কাছে যায় না যায় উনি কোরআনের আলোকে হাদিসের আলাদা সিদ্ধান্ত দেবে এই আয়াতের বোঝা যাচ্ছে এটা দায় এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এটা না দায় যে কোনো জিনিস কি আছে তারা এই বিষয়ে পালন করছে পয়লা বৈশাখে আছে কত বেহায়াপনা হবে কত বেপরতা হবে কত নাচ গান দায়িত্ব হবে কত বস্তান করা হবে আর মদের পরে কি হয় আমি আর বলতে গেলাম উদ্বেগ মদ মানুষের খাই নেই মদ খাওয়া পর্যন্ত তুমি খেয়ে এগুলো আর এগুলোর নাম দেওয়া হচ্ছে কেউ বলছে বাঙালি সাংস্কৃতিক কেউ বলছে বাংলাদেশি আল্লাহ কোরআনে বলছে সে দুটাই আছে জাতীয়তাবাদ আমার দুনিয়াতে দুটা রাখতে হবে ইসলাম আর ইসলামের জাতীয়তাবাদ উপরে জাতীয়তাবাদ আমার লেখার কিতাব করে থাকেন তিন নম্বর কোনো জাতীয়তাবাদ নেই তাহলে তারা কি বুঝাইতে চায় বাঙালি জাতীয়তাবাদ কি বুঝাই বুঝাইতে চায় বলে হিন্দুদের পূজা পাঠ মুসলমানদের যদি করায় ওটা হালাল করার জন্য বিরুদ্ধ এটা আমাদের বাংলাদেশ বাঙালি হিসেবে ব্যবহার করে হিসেবে আমাদের আর বাংলাদেশি হিসেবে বা বাংলাদেশে যাই করবে তো কোরআনের কোনো বিধান নেই কোরআন কি কোনো জায়গায় গ্যাপ রাখছে বাংলাদেশ যদি আপনি ইন্টারকন্ডা করবেন মেয়েদেরকে নিয়ে নাচ গান করবেন বাঙালি পর্দা উঠে করে দিচ্ছে নাচ গান করে দিচ্ছে মদ খাওয়া আপনি এগুলো বলে যা বলতে চান না যায় হইতে চান সেই নাম দিলে হালাল হয়ে গেল নাম দেখে নিত্য দেখে ওইটাই তো মেয়েদের কি হারাম মজা না নাম পাঠাইলে দায় হয়ে যাবে একবার পত্রিকা দেখছিলাম এই নাটক টাটক কলমে লিখছে যে বিভিন্ন সুদ দেওয়া হয় এটা খুবই জঘন্য জিনিস আল্লাহ কোরআনে মানা করতেন সুদকরের সাথে যুদ্ধ ঘোষণা করতেন কোরআন দরকার প্রতিদিন যে কোনো ব্যাংক কোনো সুদ না দেখে এটা যায় একদম কিছু জগতে দেবো তাহলে কি বুঝতে যে অনুদান আছে যে সুরটা খুবই খারাপ তাহলে এটা আমরা লেখালেখি পাবো না হ্যাঁ এটা বলা বলি করবো না এটা অন্য কিছু বলা তো সুরটা আপনি অন্য নাম দিলে কি হালাল হয়ে যাবে সেটা খারাপ সে বুঝতে শব্দটাই মনে খারাপ ওই শব্দকে আপনি যে নামে বলবেন জিনিস তো জিনিস তো পরিবর্তন হবে না কি এই জন্য বলছিলাম যে এখানে একটা বিশেষজ্ঞ তৈরি করা এরা যদি সায়েন্স না জানে কোনো আপত্তি নেই কিন্তু সায়েন্স তাদের এরা ইংরেজি না জানে কোনো আপত্তি নেই এদের কম্পিউটার না জানে কোনো আপত্তি নেই ওরা সেটায় পারদর্শী হয়েছে ওটা পারে নাকি দেখেন আপনাকে হালাল হারামের ফতোয়া দিতে পারে কিনা কোরআনের তফসিল বুঝাইতে পারে কিনা আপনাকে নামাজের ইমামতি করতে পারে কিনা ধর্মীয় খেদমত যেটা ডাক্তার ইঞ্জিনিয়াররা খেদমত করতেছে খরচায় দুনিয়াতে কয়েকদিন কাজে লাগবে খরচায় দুনিয়াতে কয়েকদিন কাজে লাগবে কবর এগুলো করে কাজে লাগবে ওলামাই গ্রাম যে খেদমত করতেছে দুনিয়াতে আপনি হাতের উপর থাকবেন আখড়াতে জান্নাতে থাকবে দুনিয়াতে সেরাতে প্রস্তাবের উপর থাকবেন আর পরকালে জান্নাতে থাকবেন তো দুনিয়াতে থাকবেন লাগবে মৃত্যু পর্যন্ত মরবেন যে কোন তরিকায় মরবেন সে কোনো ডাক্তার বলতে পারবে না মরার তরিকা মরার তার তরিকা আল্লাহ মৃত্যু বরণ করে দেখা দিয়ে গেছে এগুলো মরার তরিকা এলো তখন তাপন তরিকা তো এখানে বিশ্বের সাথে গ্রুপ তৈরি করা হবে কারণ আমাদের শিক্ষামন্ত্রী যদি একমুখী শিক্ষা করতে চায় তার মানে কয় মাসাকে স্কুল করতে চায় কয় মাসাকে স্কুল করলে তাহলে কোরআন হাতিতে পারদর্শী এক্সপার্ট যে লোকগুলো তৈরি হয়েছিল আপনাদেরকে কোরআন হাতি বুঝাই দিয়েছিল ওই লোকগুলো কোথেকে তৈরি হবে কোথেকে তৈরি হবে সবাই সরকারকে রাজি তৈরি হবে এতদিন স্কুল থেকে রাজি হতে হয়েছিল আর এখান তো রাজি তৈরি হবে তো কোরআন হাতিতে এক তৎপতি তৈরি হবে আর এখানে বাংলায় যে ঢুকাইলে কি হয় তো আলিয়া মাদ্রা দেখা যাবে আলিয়া মাদ্রাসার যারা আমার সময় তারা মানসারি মানসারি সরকার বললো তো মান দিতে হবে স্কুলের সাথে মিলাইতে হবে এমনি মান দেওয়া হবে মিলায় কিতাবপত্র মেলায় করে দিল দিয়ে বাংলা ইংরেজি ঢুকাই কারণ কি হয়েছে না মাদ্রাসা কিন্তু এটা কোনো মাদ্রাসা স্কুল হয়ে গেছে স্কুল হয়ে গেছে পড়ে দিনের ক্ষমতা অতি নগণ্য একটা সংখ্যা ওই যারা তবলিগে চিল্লা চিল্লা লাগায় এই কদম দিনের লাইনে আছে বাকি গাড়ি শেষ করে সব ভাবতে চলে গেছে কোনদিনও মাদ্রাসা পড়তে আপনি কল্পনাই করতে পারবেন মাদ্রাসা পড়তে এটা ওরা তো বলে যে দাখিল আলিম ফাজিল কামিল ওরা বলে আমি আমার একটা বাড়াইছি আমি বলে দাখিল আলিম ফাজিল কামিল এটা আমি ওই কলেজ চলে যায় তখন এটা বাদ করে বাংলায় যদি ঢুকাই দেয় এমন এক জিনিস পয়দা হবে না ঝরকা না ঝাটকা দুপিকে গান্ধী ঘরেও কাজে লাগে না বাইরেও কাজে লাগে যদি ধর্মীয় কাজও নেওয়া যাবে না আবার দুনিয়ার লাইনও কাজ হয় না এগুলো নিয়ে যান ইতিহাস কেটানো নিয়ে যান এটা কাজ পারবে না দুই একজন বাদে একটা কাজ করতে পারবে না ওটা ভালো করে শিখছে না এটা ভালো করে শিখছে সবটা অর্ধেক অর্ধেক অর্ধেক অর্ধেক দ্বারা কোনো কাজ হয় তা দুনিয়া হলো না আঁকড়া তাদের ওরাও বয়স দিচ্ছে যে আপনাদের এটাকে কিন্তু বাংলায় যদি ঢুকায় তাহলে এখান থেকে আর সন্ত্রাস হবে না এবং সব ভালো লোক পাবে বাংলায় বাংলা ইংরেজি ঢুকাইলে কি হচ্ছে তা আপনারা দেখতে দেখতে আছে কি হয়েছে এক আমাদের বলা হতো যে এটা তো রক্ত টাকা ছিলাম এটা কারা করে এই রক্ত টাকা ইসলামটা কারা করে ইতিহাস জানতে হবে রক্তাটা মৌদুদুল ইসলাম না মানলে তার রক্তা নেই কারণ ওদের আধা বেটা শিখছে আধা বেটারা শিখছে পড়ার মৌদুদুলকে ইসলাম বলে আর পুরানা শিক্ষক তারা মৌলভী সাহেবটা প্রত্যাখ্যান করছে ওটা কোনো ইসলাম না ইসলামের অপব্যাখ্যা ইসলামের অপব্যাখ্যা ওটা আল্লাহ তালা হাত তুলে ইসলামের পক্ষে লোক রাখছেন ইসলামের পক্ষের পক্ষ রাখছেন তারা জীবন সেই পক্ষের পক্ষের মধ্যে মৌলভী সাহেব পড়েন না যেহেতু উনি আলিয়া মাদ্রাসার ফাইভ লাভ করেন আপনার তাহলে তুলে আসবেন আর আবৃত্তি উনি মহদুল কিন্তু জীবনে লিখছেন সেই বাংলাতে এটা পড়ে দেখেন উত্তর তো বুঝবেন না আপনার আলিয়া মাদ্রাসা ষোলো পরে বাপ হয়ে গেছে খুব গরিব মানুষ ছিল রুজি রুটির তাকিতে জমিয়াত নামে একটা উর্দু পত্রিকায় চাকরি দিচ্ছে ওই লেখাটা এই করছে আর কিন্তু উর্দু ধর্মীয় কিতাব রিসার্চ তো ষোলো ক্লাসে ছয় ছয় ক্লাস করে একটা লোক কি বিশ্ব করতে পারে আপনি কোরআনের তফসিল করতে পারে এখন হ্যাঁ, হ্যাঁ, সে তফসিল করবে সে এইগুলো একটা গ্রুপ মানতেছে আসল ইসলাম সাথে আসল ইসলামের কোনো মিল নেই আসল ইসলাম নিয়ে যারা জীবন পার করে দিচ্ছে তারা তো বলতেছে আসল ইসলামের সাথে মৌদুদির সাথে ব্যাখ্যা দিতে তো মিলতেছে না ওই যাইবে এই দেশের তিনটা গ্রুপ দিনের কাজ একটা মাদ্রাসা একটা একটা কিছু তিন মাথায় এই তিনটা গ্রুপ সহিভাবে কাজ করছে এই তিন গ্রুপের সাথে দিয়ে গেছে ঠিক কিনা প্রত্যেকে বাবাদের ঠিক কিনা তার মন করা যায় সমর্থন করা জরুরি সঠিক কাজ করে যেসব কোরআনে আছে সঠিক কাজকে তোমরা সমর্থন করো সহযোগিতা করো আর দলে দলে প্রত্যাখ্যান করো সবাই প্রত্যাখ্যান করতেছে ইসলামের পক্ষে যে চিন্তা শক্তি এখানে আছে কবি মাদ্রাসা তিন বা সাহেব তাদের খাদ্যা আর দাওয়া দাওয়াত তবলি তিনটা সংস্থা এরা হান্ড্রেড পার্সেন্ট ভাগের উপর আছে কেউ কেন এটাকে সমর্থন করতেছে না যে চার নম্বর এটাও ঠিক আসলে এই জন্য বলতেছি দিক টিকায় রাখতে হলে এই মাদ্রাসাতে পারদর্শী তৈরি করা হয় টিকায় রাখতেই হবে ওদের কাছে ইংরেজিও চাইবেন না বিজ্ঞানও চাইবেন না বিজ্ঞান জানার জন্য অনেক অজ্ঞান লোক আছে তাদের কাছে গেলে এদের কাছে চাইবেন আশাতের রাস্তা করতাম জান্নাতের রাস্তা করতাম এটা বলার জন্য আল্লাহ এটাকে পার্বতী বানাবে এটাকে মুসলমানরা কেন সন্তানদের শিকায় রাখছে সরকার তো এই মাদ্রাসায় এক পয়সা কার্য দেয় না পরের মাদ্রাসাগুলোতে সরকার একটা পয়সা কার্য দেয় না স্বীকৃতিও দেয় না এর স্বীকৃতি নিতে হয় জয়েন্ট স্টক কোম্পানি তারপরে কেন চলতেছে জনগণ নিজের উদ্যোগে ফেলে দিচ্ছে নিজের উদ্যোগে দান করতেছে কেন এই মাদ্রাসা না থাকলে আমার ছেলেও মুসলমান হতে পারবে না আমিও মুসলমান হতে পারবো না আমার আখড়ার ধ্বংস আমার পরবর্তী ইচ্ছায় জীবন হত ধ্বংস হয়ে যাবে আল্লাহর কাছে দাঁড়াইতে হলে আল্লাহকে রাজি করতে হলে জান্নাত হাসিল করতে হলে আমাদের নিজের উৎসকে এই মাদ্রাসাগুলো টিকায় রাখতে হবে এই মাদ্রাসার ছাত্র দিতে হবে এই জন্য পাবলিক কারো কথায় বসে থাকে নাই কোন মন্ত্রীর কথায় বসে থাকে নাই বরং সরকারের সাহায্যের জন্য বসে থাকে নিজের ছাত্র দিয়ে ছেলে দিয়ে চান্দা দিয়ে আবহমান চাল থেকে ধরে রাখে নিজের গরমে নিজেকে জাহান করতে বাধার আমার তো কখনো সরকারের কাছে একটা সাহায্য চাইবে কেন সাহায্য চাইতে গেলেই বলবেন আমাদের সিলেবাস ফলো করবে তারা আমাদেরটা বোঝে না তারা সরকার চালায় তারা যে বোকার জন্য বুঝে হ্যাঁ তফসিলে জ্বালানি বুঝে ওদের সাথে ডিল করতে পারবে না এই জন্য আমরা ওদের সাথে মানও চাই ও মান দিলে কেউ তো করতে পারে না এগুলো ও আমার নাম দিলে কিভাবে আমার কিতাব কিতাবগুলো ওর সামনে খুলে দিলে ও তো পড়তেই পারে প্রশ্ন তো করে না আমি পড়তে পড়তে তো পারে এই জন্য কিন্তু আলেন আগের পিরিয়ডে মাল চাইছিল আমরা বিরুদ্ধে দেবো মাল চাওয়া গেল কার সাথে মাল চাইছিল ও কেটে বলতে পারে অর্থ থাকে এই জন্য আপনারা ভালো করে বুঝতে রাখেন যে মাদ্রাসার যে পারদর্শী তৈরি হয় এই পারদর্শী আমাদের নিজেদের উদ্যোগে তৈরি করতে হবে যতদিন আমরা তৈরি করবো ততদিন আমরা আল্লাহর গোলাম গোলামি করতে পারবো আল্লাহর হুকুম অনুযায়ী করতে পারবো আর এই গ্রুপ নেই ইসলাম নেই দুনিয়াও নেই আল্লাহ কি আমার কাজ করে দেবে আমার সরকার স্বীকৃত চাই না সাহায্য চাই না আমাদেরকে এভাবে চলতে দাও আপনারাও দাবি করবেন যে এগুলো যেভাবে করতেছে তোমার কোনো বিশ্বাস করতেছে এগুলো যে মাথা পর আপনারা বলতে পারেন না তোমরা এই গ্রুপটা নিয়ে মাথা খাওয়া কিন্তু কেন ওরা তোমাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে না তোমার কাছে নাম চাইতেছে না তোমার কাছে একটা টাকা চাইতেছে না ওরা আসে ওরা তোমরা টাকা দাও থাকতে দাও সন্দেহ তদন্ত করো যারা বোমা আছে খুব তদন্ত করো জানত দিয়ে দিলাম ডেলি দুইবার তদন্ত করো আমাদের কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা এই কথাগুলো আপনাদের মুখ থাকতে হবে আপনার যারা বলতে পারেন কথা বলবে যারা লিখতে পারবেন তারা বক্তব্য থেকে লিখবেন তাদেরকে ধরে এদেরকে এদের অবস্থা করতে হবে আমাদের ইসলাম থেকে এলাকার জন্য এই গ্রুপের দরকার এই বাস্তব কথাগুলো বুঝান আমাদের সকলকে কঠিন সর্বশেষ অনুরোধ গত জুমাতে আপনাদেরকে বলা হয়েছিল যেখানে তিনতলায় দোতলায় কাজ হবে আল্লাহ মেহরবানি সবাই কম বেশি দেখা দিচ্ছিলেন আজকে অনুরোধ করতেছি কেউ যদি বাকি থেকে থাকে আমাদের